জিগার গোসায় আমেনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে লাখ কোটি দুরুদু সালামের হাদিয়া যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখরাতের কামিয়াবি আর সফলতা আজকের আমার বিষয়বস্তু হল ইপটিজিং সম্পর্কে আমি আমার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার পূর্বে একটি বিষয় সম্পর্কে যদি ভাবে না বলি তাহলে চট্টগ্রামের ওলামায় কিরাম চট্টগ্রামের মুসলিম উম্মার প্রতি অবিচার করা হবে আমার আগে ঢাকা লালবাগ শাহী মসজিদের সম্মানিত খতিব সাহেব বলেছেন ইসলামের ডাক আসবে চট্টগ্রাম থেকে আমি বলতে চাই ডাক হয়ে গিয়েছে গত তিরিশে একত্রিশে ডিসেম্বর চট্টগ্রাম থেকে ডাক হয়ে গিয়েছে এবার এই ডাক পৌঁছে যাবে সারা বাংলাদেশে এবং চট্টগ্রাম থেকে যেই ডাক উঠেছে সেই ডাকের পরিপ্রেক্ষিতে অবশ্যই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে বলতে চাই নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার ষষ্ঠ বছর স্বপ্ন দেখেছিলেন সাহাবায় কেরামকে নিয়ে বিনা বাদায় বিনা ভয়ে খানায় কাবার তাওয়াফ সাফা মারওয়া সাই করে কারো মাথার চুল কাটা হয়েছে কারো মাথার চুল ছাটা হয়েছে নবীজির এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নবীজি দেড় হাজার সাহাবায় কেরামকে নিয়ে রওনা হইলেন মক্কা অভিমুখে হোদাইবিয়া নামক স্থানে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন পরবর্তীতে মক্কাবাসীর সাথে চুক্তি হলো এই বৎসর ওমরা করা যাবে না আগামী বৎসর ওমরা কাজা করতে হবে নবীজি সন্ধি মেনে চলে গেলেন পরের বৎসর নবীজি সাহাবায় কেরামকে নিয়ে ওমরা কজা করলেন তার পরের বৎসর নবীজি সাহাবায় কেরামকে নিয়ে মক্কা বিজয় করলেন ঠিক না বে ঠিক হাটহাজারির মহতামিম সাহেব শেখুল আরবে ওয়াল আজম আউলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহির সুযোগ্য খলিফা বাংলাদেশের সর্বোচ্চ মুরব্বী বেফাকুল মাদার সিনিল আরবিয়ার সম্মানিত চেয়ারম্যান স্বপ্ন দেখেছেন বাংলাদেশে ইসলামের ডাক দেওয়ার স্বপ্ন দেখেছেন এই দেশে ইসলাম হেফাজত করে ইসলামকে একামত করার ঠিক নেবে ঠিক সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চট্টগ্রাম থেকে ডাক দেওয়ার জন্য তিনি গত বৎসর উদ্যোগ নিয়েছিলেন ঠিক নেবে ঠিক তিনি অক্সিজেন পর্যন্ত যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হলেন কি বলেন অক্সিজেন পর্যন্ত যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হলেন এরপরে হাটহাজারিতে চুক্তি হলো বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাথে চুক্তি হলো হুজুর এই বছর মাহফিল করবেন না আগামী বছর কাজা হবে ঠিক না ঠিক এই বছর সেটা কথা হয়েছে হাটহাজারির ওলামায় কারামকে বলতে চাই খোদার কসম প্রস্তুত হয়ে যান আগামী বছর বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী ওলামায় কিরাম আপনারা দেখেছেন চট্টগ্রামের স্বতঃস্ফূর্ত ভাবে সর্বস্তরের ওলামায় কিরাম মুসলিম উম্মা বাংলাদেশের সর্বোচ্চ মুরব্বী হাটহাজারির হুজুরের নেতৃত্বে জনস্রোত জনসমুদ্র তৈরি করে দিয়েছে বিগত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর ঠিক না ঠিক তার পরের দিন ছিল ভোলায় প্রোগ্রাম পয়লা জানুয়ারি ঠিক নেবে ঠিক বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম হলো পূর্বাঞ্চল বোলা হলো পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল অঞ্চল থেকে এক ডাক উঠেছে পশ্চিম অঞ্চলে আরেক ডাক উঠেছে ভোলাতে কোন আলেম ওলামা ভোলাতে কোন সাধারণ মুসলমান বাকি ছিল না ভোলার অনেক ওলামায় কেরাম এখানে আছেন ভোলার অনেক ছাত্ররা এখানে আছেন আপনারা সাক্ষী ঠিক যেভাবে চট্টগ্রামে জনসমুদ্র হয়েছে বোলাতে ওই রকম জনসমুদ্র হয়েছে ঠিক না ঠিক পূর্ববঙ্গ পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠেছে এবার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা বাংলাদেশে এক বৎসরের মধ্যে এই দাওয়াত প্রচারিত হবে প্রসারিত হবে ইনশাল্লাহ আগামীতে চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ এজন্য কাজ করতে হবে কি করতে হবে হোদায় বিয়া সন্ধির সময় মদিনায় প্রধান বাধা ছিল মদিনার মোনাফেকেরা সুরাতুল ফাতহের মধ্যে আছে মোনাফেকেরা বলছে যাইও না একজনও ফিরে আসতে পারবা না যেই মুক্কাবাসী মক্কা থেকে মদিনায় আয়সা যুদ্ধ করেছে মদিনার থেকে সত্তর কিলোমিটার দূরে হলো বদর এক কিলোমিটার দূরে হলো ওহদ তিন কিলোমিটার দূরে হলো খন্দক যেই মক্কাবাসী মক্কার থেকে মদিনায় এসে মুসলমানদেরকে উৎখাত করার জন্য এসেছে সেই মক্কাতে তোমরা যাচ্ছ একজনও ফিরে আসতে পারবা না মদিনায় মুসলমানদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছে মোনাফেকরা আর মক্কায় ছিল কারা কাফেররা এক শ্রেণী মোনাফেক আমাদের ভিতরে আছে আমাদের এই ঐক্যকে নস্বাত করার জন্য ঠিক না ঠিক আর বেইমানের গোষ্ঠী বানরের গোষ্ঠী নাস্তিক মোরতাত্রা তো আছেই সেখানে বসা ঠিক না ঠিক আমি বলতে চাই আমরা সজাগ থাকতে হবে ওলামায় কেরাম সচেতন থাকতে হবে সকল মুনাফেকের মুনাফিকি চক্রান্তকে নস্বাত করে কাফেরদের সকল চক্রান্ত নস্বাত করে যেই ডাক উঠেছে জেহাদের এই ডাককে চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা এটাই হবে আগামী দিনের আমাদের শপথ এবং আজকের এই তাফসিরুল কোরআন এবং সবক ঠিক নেবে এবার আমি বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় মহামারী সবচাইতে বড় কঠিন দুর্গতি সবচাইতে বড় সমস্যা হল ইফটিজিং প্রধানমন্ত্রী থেকে নিয়ে সাধারণ পর্যন্ত শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী মন্ত্রী এমপি সবাই হয়রান পেরেশান ইফটিজিং এর বিরুদ্ধে এত প্রতিরাত প্রতিবাদ প্রতিরোধ করা হচ্ছে মানববন্ধন করা হচ্ছে সভা সমাবেশ করা হচ্ছে পত্রিকায় আর্টিকেল সভা হচ্ছে টেলিভিশনগুলোতে টকশো করা হচ্ছে কিন্তু ইফটিজিং কমতেছে না দিন বদিন বাড়তেছে কেন ইফটিজিং বাড়তেছে না কমতেছে ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে নাটোটানকে প্রাণ দিতে হলো ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে ফরিদপুরের সাফারানিকে প্রাণ দিতে হলো ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে কোরবানের ঈদের দিনে এক নানাকে জীবন দিতে হলো ঢাকায় ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে এক নারীর সামনে তার দেড় বছরের বাচ্চাকে আছড়িয়ে হত্যা করা হয়েছে ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে মাদ্রাসার ছাত্রীর পেটে ছুরি মেরে নানি বুড়ি বের করে দেওয়া হয়েছে ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে গত দুই দিন আগে এক বাবাকে জীবন দিতে হয়েছে প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলার চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কোথাও না কোথাও কোন বাবাকে মাকে অথবা কোনো নারীকে ইফটিজিং এর কারণে প্রাণ দিতে হচ্ছে ঠিক না ব্যাঠিক ঠিক ইফটিজিং কমতেছে না বাড়তেছে সরকারি বেসরকারি ভাবে বহু প্রচারণা হচ্ছে তারপরেও কেন বাড়তেছে আমাকে বলা হচ্ছে ইফতিজিং এর কারণ ইফতিজিং এর একমাত্র কারণ হলো বাংলাদেশে ইফতিজিং শব্দটা কেউ জানত না কেউ শুনে নাই এক বছর আগে ঠিক না বে ঠিক বাংলাদেশের আদালত হাইকোর্ট থেকে যখন ফতুয়া দেওয়া হইল হাইকোর্ট থেকে যখন রায় দেওয়া হলো বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কোন বাবা তার মেয়েকে পর্দার জন্য বাধ্য করতে পারবে না কোন স্বামী স্ত্রীকে পর্দার জন্য বাধ্য করতে পারবে না কোন শিক্ষক ছাত্রীদেরকে পর্দার জন্য বাধ্য করতে পারবে না এক কথায় ধর্মীয় পোশাকের জন্য কোনো বাধ্যতা বাধ্য করা যাবে না কেউ ইচ্ছায় পালন করলে করবে না করলে না করবে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হাইকোর্ট থেকে যখন এই রায় দেওয়া হলো কোরআন বিরোধী এই রায় আসলো ফরদা বিরোধী এই রায় আসলো আল্লাহর বিরোধ বিধানের বিরুদ্ধে এই রায় আসলো তার পরের দিন থেকেই আল্লাহ পাক এই জাতির উপরে ইপ্রিজিং নামক মহা অভিশাপ চাপিয়ে দিয়েছেন ঠিক না বে ঠিক ইপ্রিজিং আসলো কেন পর্দার আয়াতকে হালকা করার কারণে কোরআনকে অবজ্ঞা করার কারণে কোরআন বিরোধী রায় প্রদান করার কারণে ইফতিজিং শুরু হয়েছে কোরআন কোরআন বিরোধী রায় প্রদান করার কারণে বাকি ইফতিজিং কেন হয় প্রধান কারণ হলো কোরআনের আইন পর্দা না মানা বাকি ইফতিদিনকে উৎসাহিত করার জন্য আমাদের বাংলাদেশে রাত দিন প্রতিদিন বহু প্রোগ্রাম হচ্ছে এই যে কয়েকদিন আগে হয়ে গেল থার্টি ফার্স্ট নাইট এই প্রোগ্রাম ইফতিদিনকে উদ্বুদ্ধ করে তারপরে কয়েকদিন পরে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস এগুলি ইফতিদিনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে পহেলা বৈশাখ ইফটিজিংয়ের এর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে বসন্ত বরণ অনুষ্ঠান মানুষকে ইফটিজিং এর প্রতি উদ্বুদ্ধ করে টেলিভিশন স্যাটেলাইটের প্রোগ্রাম গান বাজনা যেগুলি লাইভ সেগুলি মানুষকে ইফটিজিং এর প্রতি উদ্বুদ্ধ করে আর গত নয় ডিসেম্বর এক কোটি টাকা ইফটিজিং এর প্রতি আহ্বান করে বিরাট প্রোগ্রাম হয়ে গেল ভারতীয় এক শয়তানের আগমনে ঢাকা আর্মি স্টেডিয়ামে ঠিক না ঠিক এই সব কিছু ইপটিংজিং মানুষকে শিখায় পত্রিকায় এসেছে গত একত্রিশে ডিসেম্বর ঢাকায় তিন লক্ষ নারী পুরুষের মিলন মেলা বসেছে বলেন নজবিল্লাহ এরা কোথার থেকে এসেছে আমেরিকা থেকে ইউরোপ থেকে এরা আমার ভাই আপনার ভাই আমার বোন আপনার বোন তারা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছে আমি বিভিন্ন জায়গায় বলি আলমার ও আলা দিন খালিলিহি ইফতিদিন কিভাবে সৃষ্টি হয় আপনার কোনো এক বন্ধুকে হঠাৎ করে তিন দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না তিন দিন পরে যখন আসলো জিজ্ঞাসা করলেন কিরে তুই কই গেলি আমি কক্সবাজার গিয়েছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য তুই আমাকে নিলি না আমি তোর অন্তরঙ্গ বন্ধু তোকে কিভাবে নিব আমি তো একা যাই নাই তো কাকে নিলি আমার সে তোর বড় বন্ধু কে আমি তো বিউটিকে নিয়ে গিয়েছি হাসতেছেন কথা বাস্তব না অবাস্তব এই যে তিন লক্ষ লোক সেখানে একত্রিত হয়েছে সেখানে কমপক্ষে লক্ষাধিক যুবক আছে যারা আমার আপনার বোন বিউটি নামক কোন না কোনো নারীকে নিয়ে সেখানে উদযাপন করতে গিয়েছে ঠিক না ঠিক এবার সে চিন্তা করলো তো গেলি ভালো কথা থাকলি কোথায় কেন হোটেলে কয় রুম নিলি এক রুম শঙ্ক মিলাইতে পারে না তুই কক্সবাজার গেলি বিউটিকে নিয়ে রুম ভাড়া করলি এক রুম তিন দিন তিন রাত সেখানে থাকলি ছেলের বাড়িতে যায় বললো জানো তোমার মা তোমার ছেলে কোথায় কেন কি হয়েছে সে বিউটিকে নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য কক্সবাজার গিয়ে তিন দিন এক রুমে ছিল ছেলের মা বাবা কি বলে ক বিউটির কথা বলছ ওরা একে অপরকে পছন্দ করে কিছুই মনে করলো না আরে আমার বন্ধুর মা বাবা তো কিছুই মনে করলো না এটাকে চলে গেল মেয়ের মা বাবার কাছে যা বলে তোমাদের বিউটি কোথায় গিয়েছে গত তিন দিন জানো তো কোথায় ক অমুকের সাথে কক্সবাজার গিয়েছে মনে করেন মিন্টুর সাথে বল্টুর সাথে বল্টুর সাথে কক্সবাজার গিয়েছে আরবি কোনো নাম নিয়ে কোনো নামকে অপমান করলাম না ক মিন্টুর কথা বলছ ওরা একে অপরকে পছন্দ করে এতে দোষের কি আছে আরে মেয়ের মা বাবাও তো কিছু মনে করলো না গেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব খবর রাখেন আপনার ইউনিয়নে কি হয় তো কেন কি হয়েছে কমক মিন্টু বিউটিকে নিয়ে কক্সবাজার গিয়ে তিন দিন ছিল কত কি হয়েছে এভাবে যুবক যুবতী একসাথে থাকবে হোটেলে তা কি হয় আমি তো শুনেছি ওরা একে অপরকে পছন্দ করে আরে ছেলের মা বাবাও কিছু মনে করলো না মেয়ের মা বাবাও কিছু মনে করলো না চেয়ারম্যান সাহেবও কিছু মনে করতেছে না এবার গেল উকিলের কাছে কোনো মামলা দিয়ে আটকানো যায় কিনা উকিল সাহেবকে যায় বলল চিন্তা করে দেখেন কোনো আইন আছে কিনা মামলা দিয়ে তাদেরকে আটকাইতে পারি কিনা উকিল সাহেব বলে বয়স কত ক বিশ বাইশ ক খবরদার এদের বিরুদ্ধে যদি এখন মামলা করো দুইজন আদালতে দাঁড়ায় যদি বলে আমরা একে অপরকে পছন্দ করি তাহলে উল্টা মানহানি করার অপরাধে তাদেরকে হয়রান করার অপরাধে তোমাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে তাদের কিছুই হবে না এই ছেলে চিন্তা করলো যুবক যুবতী একসঙ্গে গিয়ে হোটেলে রাত কাটালো ছেলের মা বাবাও কিছু মনে করলো না মেয়ের মা বাবাও কিছু মনে করলো না সমাজের যিনি চেয়ারম্যান সেও কিছু মনে করলো না বাংলাদেশের আদালতের স্মরণাপন্ন হতে চাইলাম সুশীল সমাজের মধ্যে এমন গৃহীত কাজকে প্রতিবাদ করার জন্য উকিল বলল আদালতেও আমার মামলা টিকবে না উল্টা আমাকেই শাস্তি দেওয়া হবে তখন আপনার এই বন্ধু চিন্তা করলো যদি ঘটনা এমনই হয় আমি আর এভাবে বেকার বসে থাকে লাভ কি আমিও কোনো বিউটিকে জোগাড় করে আগামী বছর আমিও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য যাব ঠিক না বে ঠিক এই শিক্ষা আপনার বন্ধু থেকে আপনার এই বন্ধু গ্রহণ করবে কি করবে না এবার সে বিউটি এতদিন সে নিজেকে পবিত্র রেখেছে চক্ষুকে হেফাজত রেখেছে যৌবনকে সৎ রেখেছে এবার সে বিউটির খোঁজে বের হয়ে গেল তার বন্ধুর থেকে সে এই শিক্ষা নিল রাস্তায় দাঁড়িয়ে এক সুন্দরী মেয়েকে সে বলল বাহ তুমি কি সুন্দর তোমাকে আমার খুব ভালো লাগে মেয়েটি দিল একটা থাপ্পর অসভ্য আর মেয়ে পাইলি না যা বাজারে বলল অমুক ছেলে আমাকে প্রিজিং করেছে বাজারের সমস্ত মানুষ তাকে পিটাইতে আরম্ভ করলো তারপরে পুলিশ আসলো ম্যাজিস্ট্রেট আসলো এক এক এক মাসের জেল হয়ে গেল হয়ে গেল এই লক্ষ্মী ইফতিজার বখাটে কয় মাসের জেল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ছেলে কি আসলে ইফতিজার এই ছেলে কি আসলে বখাটে সে বন্ধুর মতো বিউটি জোগাড় করতেছে এক মাস পরে জেল থেকে এসে চিন্তা করলো বাপরে বাপ মেয়েটা বড় দজ্জাল একটু নম্র ভদ্র এরকম মেয়ে দেখে প্রস্তাব করতে হবে দেখলো চেহারা শুরুতে খুব নম্র দেখা যায় ভদ্র দেখা যায় আস্তে আস্তে যা বলতেছে তোমাকে আমার খুব ভালো লাগে বাড়ি কোথায় খুব সুন্দর মার্শাল্লাহ এই মেয়ের মনে করছিল নম্রভদ্র এ দিছে বামাতে এক থাপ্পড় ডাইনা তার এক থাপ্পড় বেয়াদব আর মানুষ পাইলি না যা মানুষকে বললো আমাকে ইফতিদিন করলো অমুক ছেলে সবাই এসে তাকে মারধর করলো পুলিশের হাতে তুলে দিল দুই তাপ্পরে এবার দুই মাসের জেল এই ঘটনাগুলি বাস্তব না বাস্তব আমরা যাকে মনে করতেছি করেছে সে ইফতিজিং করতে চায় নাই সে তার বন্ধুর থেকে যে শিক্ষা পেয়েছে যে শিক্ষাকে মা বাবা কিছু মনে করে না মেয়ের মা বাবা কিছু মনে করে না সরকার কিছু মনে করে না চেয়ারম্যান কিছু মনে করে না এই দেশের আদালত কিছুই মনে করে না এই রকম একটা কাজ সে করতে চেয়েছে মেয়েটি রাজি না হওয়ার কারণে দুই দুইবার সে ইফতিজার হয়েছে বখাটে হয়েছে ঠিক না ঠিক এখন এই ছেলেকে যদি ইফতিজার থেকে রক্ষা করতে হয় এই ছেলেকে যদি বখাটের থেকে রক্ষা করতে হয় তার আগের বন্ধু যেখানে গিয়ে তার বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছে সেই থার্টি ফার্স্ট নাইটের নাইটের অনুষ্ঠান বন্ধ করতে হবে হোটেলের যুবক যুবতীদের আড্ডা বন্ধ করতে হবে সমুদ্র সৈকতের যুবক যুবতীদের আড্ডা বন্ধ করতে হবে রমনা পার্কের গাছের গোড়ায় যে যুবক যুবতীর জোড়ায় জোড়ায় বসে থাকে জিয়া উদ্যানে যে জোড়ায় জোড়ায় বসে থাকে ফয়েজ লিখে যে জোড়ায় জোড়ায় বসে থাকে সি বেসে যে জোড়ায় জোড়ায় বসে থাকে এই জোড়া বন্ধ করতে হবে ঠিক না ঠিক আমার ভাই আপনার ভাই আমার ছেলে আপনার ছেলে এমনি বখাটে হয় না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা বখাটে হয় একটি ছেলে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে একটি মেয়ে যাচ্ছে ছেলেটি বলল প্লিজ স্কুইজ মি মেয়েটি তার প্রতি মনোযোগী হলো ছেলেটি ফুলটি বাড়িয়ে দিয়ে বলল টেক ইট মেয়েটি ফুলটি হাতে নিল মুসকি হেসে দিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ এটা কি কিবা হাসতেছেন কেন আমি কোনো ভুল করতেছি এটা কি এটা রিলেশন শুভেচ্ছা বিনিময় বন্ধুত্ব স্থাপন প্রেম নিবেদন এটার খুব পবিত্র নাম রিলেশন সম্পর্ক স্থাপন বন্ধুত্ব স্থাপন প্রেম নিবেদন শুভেচ্ছা বিনিময় পক্ষান্তরে আরেকটি ছেলে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েটিকে ফুল বাড়িয়ে দিয়ে বলল please squeeze me take it মেয়েটি থাপ্পড় দিয়ে ফুলটি ফেলে দিল আর বললো স্টপ ইট ইডিয়েট অসভ্য এটা কি এটাই এটাই কি ইফতিজিং তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আগের ঘটনা পরের ঘটনা একই আগের ঘটনায় মেয়ে রাজি হওয়ার কারণে সেটা হয়ে গেল রিলেশন পবিত্র নাম বন্ধুত্ব স্থাপন শুভেচ্ছা বিনিময় কৌশল বিনিময় প্রেম নিবেদন এটা কারো কারোর চোখে এটা দোষ নয় ঠিক না ঠিক কোনো শিক্ষকের সামনে যদি ছাত্র ছাত্রীকে ফুল দেয় দোষ না বাবার সামনে ছেলে যদি কোনো মেয়েকে ফুল দেয় দোষ না চেয়ারম্যান সাহেবের সামনে যদি কোনো মেয়েকে ফুল দেয় দোষ না আরে কি প্রধানমন্ত্রীর সামনে কোনো ছেলে যদি মেয়েকে ফুল দেয় আর মেয়ে যদি গ্রহণ করে দোষ না আর মেয়ে যদি ফুল গ্রহণ করার পরিবর্তে ফুলটা ফেলে দেয় এটাই হয় কি ইফটিজিং এটাই দোষ তাহলে বোঝা গেল কি যেই ক্ষেত্রে মেয়ে রাজি সেই ক্ষেত্রে সেটার পবিত্র নাম যেই ক্ষেত্রে মেয়ে রাজি নয় সেখানেই সমস্যা চরমনার হজরত পিস সাহেব বলেছেন চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভিতরে বাংলার এক কোটি যুবকের মধ্যে কোন যুবক বখাটে নয় কোন যুবক বখাটে নয় এই দেশের যুব সমাজ তাদের মা বাবার বিবাহ হয়েছে কোরআনের আইনে এই দেশের যুব সমাজ পবিত্র মা বাবার সন্তান পবিত্র সন্তান পবিত্র তাদের জীবন ঠিক না ঠিক আপনি যদি এখানে তেঁতুল লটকিয়ে রাখুন আর যদি বলেন খবরদার তেঁতুলের দিকে তাকাই বা মুখে পানি আসতে পারবে না এটা কি সম্ভব তেঁতুল যদি লটকিয়ে রাখা হয় মুখে পানি আসবেই এটা বন্ধ করা যাবে না যুব সমাজের যদি মুখে পানি আসা বন্ধ করতে হয় এখান থেকে তেঁতুল লুকাইতে হবে তেঁতুল লুকাইলে পানি আসা বন্ধ হবে তেঁতুল রাখবেন পানি আসবেই নারীদেরকে প্রকাশ্যে ছেড়ে দেবেন নারীরা প্রকাশ্যে উলুঙ্গ আর দুলুঙ্গ হয়ে কলেজ ভার্সিটিতে আসবে মার্কেটে আসবে সিনেমায় আসবে বাজারে আসবে সমুদ্র সৈকতে আসবে আর পুরুষ পাল যখন নারীদেরকে দেখতে পাবে দুনিয়ার প্রতিটি পুরুষের ভিতরে আল্লাহ পাক আলম পুরুষত্ব দান করেছেন সে যদি পুরুষ হয়ে থাকে তার ভিতরে কামবাসনা আসবে কামবাসনা জাগ্রত হবে মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে ঠিক না ঠিক এই আকর্ষণ সৃষ্টি হওয়া বাংলার কোন যুবকের অন্যায় নয় বাংলার কোন যুব সমাজ সমাজের অন্যায় নয় এটা অন্যায় হলো যেই সরকার যেই দেশ যেই সমাজ যেই শিক্ষা প্রতিষ্ঠান নারীদেরকে আমাদের মা বোনদেরকে উলঙ্গ হয়ে অর্ধুলঙ্গ হয়ে বেপর্দা হয়ে কোরআনের আইন লঙ্ঘন করে সমাজের সমক্ষে আসার সুযোগ করে দিয়েছে তারাই হলো অন্যায়কারী তারাই হলো ইফতিজার তারাই হলো বা খাটে ঠিক ঠিক আমি আপনাদেরকে বলতে চাই গত নয় ডিসেম্বর বাংলাদেশে আসলো ভারতীয় শয়তান শাহরুখ খান ঢাকার আর্মি স্টেডিয়ামে পঁচিশ হাজার দর্শক যারা ডাইরেক্ট অনুষ্ঠান দেখেছে টেলিভিশনের পর্দায় সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ এই অনুষ্ঠান দেখেছে ঠিক না ঠিক এই শাহরুখ খান সে নিয়ে আসলো ভারতীয় কতগুলি শয়তানিকে যারা এমন পোশাক পরেছে পত্রিকায় আপনারা দেখেছেন তাদের দিকে তাকাবার উপায় নাই প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পঁচিশ হাজার দর্শক টিভির পর্দার লক্ষ কোটি দর্শক যারা শাহরুখ খানের এই অনুষ্ঠানের এই মেয়েগুলোকে দেখেছে উলুঙ্গ অবস্থায় কি অবস্থা তা বর্ণনা করতে গেলে আমার বাসার শালীনতা থাকবে না কি বলেন ওই মেয়েগুলোর শরীরের যেই অবস্থা সেই অবস্থার বর্ণনা যদি আমি আমার ভাষায় দিতে যাই আমার ভাষার শালীনতা থাকবে না সেজন্য সেই বিবরণ আমি দেব না আমি শুধু বলতে চাই পঁচিশ হাজার দর্শক যারা সরাসরি দেখেছে টিভির পর্দায় যে সমস্ত লক্ষ কোটি যুবক যুবতী এই অনুষ্ঠান দেখেছে এই দেখার পরে যদি ওই যুবক যুবতীদের মন খারাপ হয় মনের ভিতরে যদি কোনো কুচিন্তা আসে সেই কুচিন্তাকে চরিতার্থ করার জন্য বাংলার কোন যুবক যদি কোন যুবতীর প্রতি ঝাঁপিয়ে পড়ে তাহলে এটার জন্য সেই যুবক দায়ী না ওই অনুষ্ঠান দায়ী শুধু এতটুকু নয় শাহরুখ খান দর্শকদের গ্যালারি থেকে একটি সুন্দরী মেয়েকে ডেকে নিয়ে আসলো স্টেজে ওই মহিলার সাথে তার স্বামীও ছিল স্বামীকেও ডাকা হলো নাচ গানের এক পর্যায়ে ওই মেয়েকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিল বলেন নজবিল্লাহ একবার আবার গানের তালে তালে আরেক পর্যায়ে আবার জড়িয়ে ধরল আবার চুমু দিল কয়বার আবার গানের তালে তালে আবার জড়িয়ে ধরল আবার আবার চুমু দিল কয়বার তিনবার কোথায় ও কলেজ বার্ষিকীর ছাত্র ভাইয়েরা ও কলেজের শিক্ষকেরা ও বুদ্ধিজীবী আমি জিজ্ঞাসা করতে চাই পঁচিশ হাজার দর্শকের সামনে সরাসরি তাম দুনিয়ার সাতশো কোটি মানুষের সামনে টিভির পদ্মার মাধ্যমে বাংলার পবিত্র ষোলো কোটি জনবসতি এই দেশের পবিত্র একটি নারীকে ভারতীয় শয়তান স্টেজে ডেকে এনে তিন তিনবার জড়িয়ে ধরেছে তিন তিনবার তার গালে চুম্বন করেছে এর চেয়ে বড় ইফটিজিং এর চেয়ে বড় বখাটে বাংলার জমিন কি আর হতে পারে এখন মনে করেন বাংলার কোন যুবক যদি সেই অনুষ্ঠান দেখে থাকে আর সে যদি হাটহাজারি কলেজ মাঠে সামনে রাস্তায় দাঁড়ানো কোন মেয়েকে যদি জড়িয়ে ধরে চুমু দেয় আপনারা কি মনে করেন তার পিঠে চামড়া থাকবে কি বলেন তোর এত বড় সাহস প্রকাশ্যে এত মানুষের সামনে তুই একজন নারীকে জড়িয়ে ধরে চুমু দিলি তার পিঠে চামড়া থাকবে সে মার খেয়ে যদি বলে সে মার খেয়ে এত আহত অবস্থায় কাতরাতে কাতরাতে যদি বলে আজ আমি যদি হাটহাজারিতে কোন যুবতীকে জড়িয়ে ধরে চুমু দিলে মার খাই তাহলে ও প্রধানমন্ত্রী জবাব দাও ও প্রধানমন্ত্রী জবাব দাও শিক্ষামন্ত্রী জবাব দাও পরিবেশ মন্ত্রী জবাব দাও আইন মন্ত্রী জবাব দাও শিক্ষিত সমাজ জবাব দাও বুদ্ধিজীবীরা জবাব দাও সুশীল সমাজের লোকেরা জবাব দাও কাল যে শাহরুখ খান পঁচিশ হাজার দর্শকের সামনে বিশ্বের কোটি কোটি মানুষের সামনে বাংলার একটি মেয়েকে প্রকাশ্য চুমো দিয়েছে তাকে কেন এক কোটি দিয়ে এক কোটি টাকা দিয়ে বিদায় করেছ জবাব দাও আমি জানতে চাই প্রধানমন্ত্রী থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত বাংলার কোন মানুষ কি এই প্রশ্নের জবাব দিতে পারবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদেশ থেকে ইফতেজারকে আমদানি করা হচ্ছে ইফটিজিং অনুষ্ঠান মঞ্চস্থ করা হচ্ছে এরপরে আবার ইফটিজিং বিরোধী কথা বলবেন এটা আপনাদের মুখে শোভা পায় না রমজানের ঈদ কোরবানের ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয় রমজান ঈদ আমাদেরকে তাকুয়া শিখায় কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সারা মাস আমরা তাকুয়া শিখি ঘরে হালাল স্ত্রী আছে হালাল খাবার আছে হালাল পানিও আছে আল্লাহর ভয় আমরা খানি খানাও খাই না পানিও পান করি না স্ত্রীকেও ব্যবহার করি না কিসের কারণে আল্লাহর ভয়ে রমজান যেদিন শেষ হয়ে যায় ঈদ উল ফিতরে বৌমনের সব গুণা মাফ হয়ে যায় আর সেদিন থেকে শুরু হয়ে যায় শয়তানদের শয়তানি ঠিক তবে ঠিক ঢাকা আমি দেখেছি ঈদের ছুটি যুবক বাড়িতে যায় না কিরে কেন যাও না অমুক টেলিভিশন চ্যানেলের লাইভ গানের অনুষ্ঠান আছে সেটা দেখবো বলেন নওয়াজ সাত দিন পর্যন্ত ঈদ পালন করে বাংলাদেশের টিভি চ্যানেল রাত দুইটা থেকে চারটা পর্যন্ত লাইভ অনুষ্ঠান দেখায় উলুঙ্গু আর দুলুঙ্গু নারীরা রানেন নাচে আর তারা বান্ধবীদেরকে নিয়ে পাশাপাশি টেবিলে বসে হাত থাপলায় তালি দেয় নাচানাচি করে যে রমজান আসলো আমাদেরকে তাকুয়া শিখাবার জন্য সেই রমজানের ঈদকেও আমরা ক্ষমা করলাম না কোরবানের ঈদ কেন আসে কোরবানের ঈদ আমাদেরকে শিখায় আল্লাহর হুকুম সবচাইতে বড় পিতৃ স্নেহ বড় নয় সন্তানের প্রতি দয়া মায়া বড় নয় সবচাইতে বড় হলো কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যখন আসবে ও দুনিয়ার মানুষ নিজের পুত্রকে জবাই করে দিতে হবে মায়া করা যাবে না দয়া করা যাবে না কোরবানের ঈদ শিখা এটা যদিও আমরা পশু জবাই করি পশু জবাইয়ের সময় নিয়োগ করতে হবে আমার ভিতরে যত মন চাই জিন্দিগি আছে যত পশুত্ব আছে সবগুলোকে জবাই করে দিলাম এটাই ছিল কোরবানের ঈদের শিক্ষা অথচ দেখা যায় কোরবানের ঈদ যেদিন হয় সেদিন থেকে নিয়ে সাত দিন পর্যন্ত সিনেমা নাটক টেলিফিল্ম তো আছেই তার পাশাপাশি আবার লাইভ অনুষ্ঠান দেখা হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত এগুলির থেকে কি ইফতিজারের প্রচার হয় না রাষ্ট্রীয় ভাবে ইফতিজিং প্রচার হচ্ছে বন্ধ করবেন কিভাবে এক পত্রিকা এসেছে ইফতিজিংটাকে ইফতিজিং নাম দেওয়া হয়েছে নারীদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতনকে আরো বাড়াইয়া দেওয়ার জন্য পত্রিকায় এসেছে ইপটিজিং শব্দের অর্থ কি ইপটিজিং শব্দের অর্থ কি আগে বলা হয়তো নারী নির্যাতন আদালতে যদি নারী নির্যাতনের কোনো মামলা হয় তখন তার সাজা হলো সাত বৎসর কয় বছর ন্যূনতম সাজা সাত বৎসর আরো বেশিও হতে পারে আর ইপটিজিং এর সর্বোচ্চ সাজা হলো এক বছর কমও হতে পারে ছয় মাস দুই মাস এক মাস আপনারা দেখতেছেন প্রতিদিন যে প্রিজিং ধরা পড়তেছে এক বছরের উপরে এখনো কারো জেল হয় নাই দুই মাস তিন মাস ছয় মাস এক বছর সর্বোচ্চ নারী নির্যাতনের সাজা হলো সাত বছর সর্বনিম্ন আর এই প্রিজিং এর সাজা হলো সর্বোচ্চ এক বছর এখন এই প্রিজিং শব্দের অর্থ কি ইবা অর্থ হলো হাওয়া আমাদের আদিমাতা হলেন হজরতে হাওয়া আলাইহিসালাম আর হাওয়া আলাইহিসালামের ইংরেজরা নাম দিয়েছে ইবা আর টিজ অর্থ ঠাট্টা ইপটিজিং অর্থ হাওয়ার সাথে ঠাট্টা হাওয়া মানে নারী তাহলে ইপটিজিং অর্থ নারীর সাথে ঠাট্টা নারী নির্যাতন আর ঠাট্টা কি এক জিনিস কথা বলেন নারী নির্যাতন আর ঠাট্টা কি এক জিনিস সুকৌশলে নারী নির্যাতনকে নারীর সাথে ঠাট্টা নাম দেওয়া হয়েছে এখন ক্রমান্বয়ে নারীর সাথে যত নির্যাতনের আচরণ করা হবে যত অবৈধ আচরণ করা হবে পত্র পত্রিকায় আইনে আদালতে শিক্ষিত অশিক্ষিতদের মুখে মুখে প্রচার করা হবে ইপটিজিং করে কি করে প্রচার করা হবে ইপটিজিং করে তাহলে আদালতে মামলা হবে কি আমার মেয়েকে ইপটিজিং করেছে আমার বোনকে ইপটিজিং করেছে আগে শিরোনাম হতো কি নারী নির্যাতন মামলা আগে মামলার নথিতে শিরোনাম হতো নারী নির্যাতন মামলা এখন শিরোনাম হবে ইফতিজিং বিরোধী মামলা তাহলে নারী নির্যাতন এই শিরোনামে মামলা হলে কমপক্ষে সাজা হইতো সাত বছর এখন ইফটিজিং এ মামলা হবে হলে সাজা হবে এক বছর তাহলে নারী নির্যাতনকে ইফটিজিং শব্দ দিয়া সহজ করে দেওয়া হচ্ছে ও পুরুষ পালেরা নারীকে নির্যাতন করো নারীকে টিচ করো নারীর সাথে ঠাট্টা করো নারীকে নিয়ে মত বতালি করো নারীকে নিয়ে পার্কে যাও নারী নিকে নিয়ে যেখানে মনে চায় সেখানে যাও সাজা বেশি থেকে বেশি কয়দিন এক বছর ছয় মাস দুই মাস দুই মাস পরে আবার বের হইবা তিন মাস পরে আবার বের হইবা ছয় মাস পরে আর আবার বের হইবা এক বছর দেখতে দেখতে চলে যাবে এক বছর পরে বের হয়ে আবার আর এক নারীর সাথে ঠাট্টা করতে পারবা নারী নির্যাতনকে বাড়াবার জন্য নারী নির্যাতনকে সহজ করে দেওয়ার জন্য নারী নির্যাতনকে ব্যাপক করার জন্য নির্যাতন বাদ দিয়ে ইফ্রিজিং শব্দটা আনা হয়েছে সুকৌশলে ওই পাশ্চাত্য জাতি থেকে ইংরেজ জাতি থেকে আমার মা বোনদেরকে আরো ব্যাপক খাগড়ে নির্যাতন করার জন্য ঠিক না ঠিক কয়দিন আগে চলে গেল থার্টি ফার্স্ট নাইট সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে কি এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস কোন মুসলমান করতে পারে না হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের চার শত বছর আগে রোমানরা তারা বিভিন্ন দেবতার পূজা করত তারা শিক্ষার জন্য এক দেবতা কৃষিকাজের সফলতার জন্য এক দেবতা বিভিন্ন কাজের জন্য তাদের ভিন্ন ভিন্ন দেবতা ছিল তাদের একটি দেবতা ছিল লুপার কালিয়া এই দেবতার নামে চোদ্দই ফেব্রুয়ারি লটারি হইত লটারি কি যেই যুবকের নামে যেই যুবতীর নাম লটারিতে উঠবে ওই যুবক আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত ওই যুবতীকে ভোগ করবে এবং ওই দিন তারা বিভিন্ন পশু উৎসর্গ করত তারা বকরি জবাই করে বকরির চামড়াকে ওই যুবতীর গায়ে জড়াইয়া চাবুকের মধ্যে কুকুর এবং বকরির রক্ত মাখাইয়া ওই চামড়ার উপরে ওই যুবতীকে পিটাইত আর তারা মনে করত এর মাধ্যমে একজন নারী গর্ভধারণের অবস্থা তৈরি হয় সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা তৈরি হয় এইভাবে তারা চারশো বছর পর্যন্ত লুপার কেলিয়ার নামে চোদ্দই ফেব্রুয়ারির এই অনুষ্ঠান করে আসলো পরবর্তীতে হজরতে ঈসা আলহিসালামের জন্মের পরে পৈত্তলিক মূর্তি পূজারীদের এই পথাকে বাদ দিয়ে তারা এই এই চোদ্দই ফেব্রুয়ারির এই দিবসকে নতুন নাম দিল তারা যে না দেবতার নামে লটারি হবে না লটারি হবে পাদ্রির নামে লটারি যুবতীর নামে হবে না লটারি হবে যুবকের নামে যেই যুবকের নাম লটারিতে উঠবে সে এক বছর পর্যন্ত পাদ্রির সহবতে থাইকা তার কাছ থেকে জিকির আজকার তস্কিয়ায় নাফস আত্মশুদ্ধি শিখবে এইভাবে চলতে চলতে কিছুদিন চলল পরবর্তীতে ঈসা আলাইসাল্লামের জন্মের প্রায় চারশো বছর পরে আবার তারা এই নামকে পরিবর্তন করলো ফোফ জেলিয়াস সে বলল না এই দিবসকে আমরা নাম দিব ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন খ্রিস্টানদের ধর্ম তথ্য তালাশ করলে দেখা যায় খ্রিস্ট ধর্মের মধ্যে পঞ্চাশ জন ভ্যালেন্টাইন ছিল তার মধ্যে একজন ভ্যালেন্টাইন যার ইতিহাস পাওয়া যায় তাকে রোমান রাজা বন্দি করে জেলখানায় রেখেছিল ওই জেলখানার দারোগার মেয়ের সাথে তার প্রেম হয়েছে দীর্ঘদিন পর্যন্ত প্রেম ছিল পরবর্তীতে লুফার এই ভ্যালেন্টাইনকে রোমান রাজা ফাঁসি দিবে ফাঁসি দেওয়ার আগে সে একটি সিরিকুটে চোদ্দই ফেব্রুয়ারি যখন তাকে ফাঁসি দেওয়া হয় সে তার ওই প্রেমিকার নামে একটি সিরিকুট লিখেছে যে আমি তো আজ মরে যাব মৃত্যুর সময় আমি তোমার ভালোবাসার গীত ভালোবাসার স্লোগান ভালোবাসার শুভেচ্ছা দিয়ে গেলাম ওই ভ্যালেন্টাইনের নাম অনুসারে পূজা করতে হবে সেই ভ্যালেন্টাইন বললাম এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে পারবো না এর পরিপ্রেক্ষিতে এর ওই পরিপ্রেক্ষিতে তাকে চোদ্দই ফেব্রুয়ারি ফাঁসিতে ঝুলানো হয় তাহলে খ্রিস্টান স্কুলের মধ্যে শিখানো হয় ওই ভ্যালেন্টাইন ওই পাদ্রি রোমান রাজাকে সেজদা না করার কারণে তাকে প্রভু না মানার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু বাস্তব ঘটনা হলো ওই প্রেমের কাহিনীকে কেন্দ্র করে ভ্যালেন্টাইন্স ডে সাজানো হলো এবার যেটাই বলুন যদি খ্রিস্টপূর্ব দেবতার নামে সেই উৎসর্গের কারণে ভ্যালেন্টাইন্স ডে আসা থাকে অথবা পরবর্তী ভ্যালেন্টাইন্স প্রেমের কারণে আসা থাকে অথবা খ্রিস্টানদের সেই রোমান রাজাকে সেজদা না করার কারণে ভ্যালেন্টাইন্স ডে আসা থাকে যেভাবেই আসুক না কেন এটা মুসলিম সমাজের কোন রীতি আর নীতি নয় কোন মুসলমান এটা পালন করতে পারে না আজকে ভ্যালেন্টাইন্স ডে যখন আসে বাংলাদেশের মিডিয়া পাগল হয়ে যায় ঠিক না ঠিক যায় যায় দিন আর্টিকেল লেখে ভালোবাসার বিশেষ সংখ্যা ছাপায় বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে ভালোবাসা দিবসের বিভিন্ন রকমের অনুষ্ঠান করে মানুষকে উদ্বুদ্ধ করে এই ভ্যালেন্টাইন্স ডেতে যুবক যুবতীদেরকে ফুল দেয় কাঠ দেয় এটা হলো ভালোবাসা বাণিজ্য নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয় এখন মনে করেন কোন যুবক তার কোন বন্ধু তাকে জিজ্ঞাসা করলো ফিরে তুই কাকে ফুল দিবি তো কেন আমার তো কেউ না আমি কাকে ফুল দেবো আমি তিনজনের ফুল দেবো একা তিনজনকে দিবি কাহার তিনজনকে ভালোবাসি তার এই যুবক চিন্তা করে আমাকেও আগামী বছর ফেব্রুয়ারি আসার আগে আগে কোনো ব্যক্তিকে কোনো মেয়েকে খুঁজে বাইর করতে হবে সম্পর্ক করতে হবে যাতে ফুল দিতে পারি তাহলে ভালোবাসা দিবসে একে অপরকে ফুল দেওয়ার যে প্রবণতা একে অপরকে যে কাঠ দেওয়ার প্রবণতা একে অপরের সঙ্গে ভালোবাসা দিবসের নামে ভালোবাসার শুভেচ্ছ বিনিময়ের যে প্রবণতা এই প্রবণতার থেকেই অন্য যুবকেরা আরেকজনকে ভালোবাসতে শিখে ভালোবাসতে হলে প্রস্তাব দিতে হয় প্রস্তাবে রাজি না হইলে সেটাই হয়ে যায় ইপিজিং সেটাই হয়ে যায় সে বকাটে তাহলে ভালোবাসা দিবস থেকেও আমাদের এই দেশে এই ইপিজিং সৃষ্টি হয় ঠিক না বা ঠিক তারপরে হইল পয়লা বৈশাখ সরকারিভাবে ছুটি এক শ্রেণীর মানুষ পরে বৈশাখী বৈশাখী শাড়ি আরেক শ্রেণীর যুবতীরা পরে বৈশাখী থ্রি পিস পুরুষেরা পরে বৈশাখী পাঞ্জাবি ঠিক না ঠিক সরকারি ছুটি থাকার কারণে পয়লা বৈশাখ মনে করে বৈশাখী সুন্দর শাড়ি পরে বৈশাখী সুন্দর থ্রি পিস পরে বৈশাখী পায়জামা পাঞ্জাবি পরে রাস্তায় নেমে অফিসে আদালতে ক্যাম্পাসে একে অপরকে ফুল দিতেছে এক অপরের সাথে প্রেম বিনিম নিবেদন করতেছে যাদের কোন এরকম প্রেমিকা নাই তারা শিখতেছে আগামী বছর পয়লা বৈশাখ আসার আগে আগে আমি একজন জোগাড় করে নিতে হবে ঠিক না ঠিক এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মুসলমানদের মধ্যে ভালোবাসা আছে না নাই জোর বলেন আছে না নাই ওনারা বলতেছে হুজুর আবার কোন ভালোবাসার দিকে নিয়ে যায় আমাদের হৃদয়ের ভালোবাসা পবিত্র ভালোবাসা আরে কথা বলেন না আমরা সন্তানেরা মা বাবাকে ভালোবাসি আমরা সন্তানেরা উস্তাদদেরকে ভালোবাসি আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে আমাদের ওস্তাদরা আমাদেরকে ভালোবাসে আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি আমাদের স্ত্রী আমাদেরকে ভালোবাসে আমরা সন্তানদেরকে ভালোবাসি সন্তান আমাদেরকে ভালোবাসে আমরা ভাই ভাইকে ভালোবাসি ভাই বোনকে ভালোবাসি বোন ভাইকে ভালোবাসে আমাদের কোনো দিবস লাগে না কোনো মাস লাগে না প্রতি বছর প্রতি মাস প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা একে অপরকে ভালোবাসি ঠিক না ঠিক পাশ্চাত্য জাতি যাদের হৃদয়ে বাস্তব ভালোবাসা নাই এই জন্য তাদের দিবসের প্রয়োজন হয় ঠিক না বা ঠিক তাদের আমেরিকায় এক জরিপে দেখা গেছে আমেরিকার প্রতিটি যুবক গড়ে আটজনের সাথে অবৈধ সম্পর্ক রাখে গড়ে কয়জনের সাথে আটজন কেউ পঞ্চাশ জন কেউ বিশ জন কেউ তিনজন কেউ পাঁচজন গড়ে আটজনের সাথে সম্পর্ক তাহলে সে ভালোবাসে কারে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টনের স্ত্রী আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী সে চীনের এক মহিলা মহাবিদ্যালয় মিলনায়তনে এক বক্তৃতায় বলেছে Bill Clinton he leader of the family Bill Clinton হলো আমার পরিবারের লিডার আমার পরিচয় বিল ক্লিন্টনের স্ত্রী বিল ক্লিন্টনের পরিচয় সে আমার স্বামী এর বাহিরে লাইফ এনজয় করার অধিকার তারও আছে আমারও আছে বলে নাওজুবিল্লাহ প্রধানমন্ত্রী বলতেছে আমি বিল ক্লিন্টনের বাইরে লাইফ এনজয় করতে পারি আর সেও আমাকে সারা লাইফ এনজয় করতে পারে তাহলে তাদের ভালোবাসা কার সাথে তারা পুরুষেরা একাধিক নারীর সাথে সম্পর্ক করে নারী একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে পুরুষ জানে না বাস্তবে ভালোবাসা আছে না নাই নারী জানে না বাস্তবে ভালোবাসা আছে না নাই এজন্য তারা বলতে চায় একদিন ধার্য করো সেদিন কে কাকে ফুল দেওয়া নেওয়া করে ফুলের মাধ্যমে অন্তত এতটুকু বোঝা যাবে যে আমাকে নিশ্চয়ই ভালোবাসে না হইলে কি ফুলটা দিত তারা ছেলে বাবাকে ভালোবাসে না মেয়ে বাবাকে ভালোবাসে না ছেলে মেয়ে মাকে ভালোবাসে না ঠিক না ঠিক মা বাবা বুড়া হইয়া বৃদ্ধাশ্রম থাকে ওল্ড হোমে থাকে নার্সিং হোমে থাকে দিনের পর দিন মাসের পর মাস ছেলে মেয়ের সুযোগ নাই মাকে দেখতে যাবে বাবাকে দেখতে যাবে কি নাই শেষ করে দিচ্ছি সুযোগ নাই তা বলতেছে এক কাজ করো তাহলে একটা মাদার্স ডে করো মা দিবস করো অন্তত সন্তানগুলো সেই দিবসে যাই একটা ফুল দিয়ে বলবে মা তোকে ভালোবাসে তো মা না পড়লো বাবা তাহলে একটা ফাদার্স ডে করো বাবা দিবস করো সেদিন অন্তত ছেলে মেয়েরা বাবাকে একটা ফুল দিয়ে বলবে বাবা ভুলে যাই নাই আসছি তোকে দেখার জন্য কিছু তো এরকম আছে ছেলেও নাই মেয়েও নাই বুড়া বুড়া এরা কি আছে এরকম বৃদ্ধাশ্রমে আছে তাদের জন্য একটা দিবস করা বৃদ্ধ দিবস বয়স্ক দিবস যাতে করে সুশীল সমাজের লোকেরা কিছু সমাজসেবীরা দেয়া ছেলে মেয়ে হারা ওই বুড়া বুড়িদেরকে অন্তত একটা ফুল দিয়া শুভেচ্ছা বানায় বিনিময় করতে পারে তাদের দিবস লাগে কারণ প্রকৃত ভালোবাসা নাই মুসলিম উম্মার কোন দিবস লাগে না কারণ মুসলিম উম্মা যাকে যাকে ভালোবাসতে হয় সত্যিকার অর্থেই ভালোবাসে ঠিক না ঠিক আমাদের সবচেয়ে ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের সাথে আল্লাহর বিধান পালনের জন্য রসুলের আদর্শ পালনের জন্য আমরা এত বেশি ভালোবাসি আল্লাহ রসুলকে সদা সর্বদা যান মাল কোরবান করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ ঠিক নেবে ঠিক ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামীকাল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ